কুরআন প্রদান করা হয়েছে মিল্লাদুন হাকিম আলিম প্রজ্ঞাময় মহাজ্ঞাতার সন্নিধান হতে যখন মুসা সিও পরিজনকে বললেন ইন্নি আনাস্ত নার আমি অগ্নি অবলোকন করেছি এখনই আমি তথা হতে কোনো সন্ধান আনব আও আতিকুম বি শিহাবিন অথবা তোমার নিকট জ্বলন্ত অঙ্গার আনব যেন তুমি আগুন পোহাতে পারো ফালাম্মা যা আহা অনন্তর যখন তিনি তার নিকটবর্তী হলেন দিয়া তখন তাকে ডেকে বলা হলো আম্বুরিকা মাংফিন নারী যারা এই অগ্নির মধ্যে রয়েছেন তাদের প্রতিও বরকত হোক ওয়ামান হাউলাহা এবং যে তার পার্শ্বে রয়েছে তার প্রতিও সুবহান আর আল্লাহ তালা পবিত্র রব্বিল আলামিন যিনি জগৎসমূহের প্রতিপালক ইয়া হে মূসা ইন্নাহু ব্যাপার এই যে আনাল্লাহু আমি আল্লাহ আল আজিজুল হাকিম মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আলকে আসাকা এবং তুমি তোমার লাঠি নিক্ষেপ করো ফালাম্মা রআহা অনন্তর যখন তিনি তাকে দেখলেন তাহতাসুকা আন্নাহা জান সর্প সদৃশ্য নড়াচড়া করতে ওয়াল্লা মুদবিরন তখন পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করলেন ওয়ালাম ইউআকিব এবং পশ্চাৎ দিকে ফিরেও দেখলেন না ইয়া মুসা হে মুসা লা তাখফ ভয় করো না ইন্নি লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন আমার সমীপে রসুলগণ ভয় পান না ইল্লা মাং ওয়ালামা তবে হ্যাঁ যারা জুলুম করার পর সুম্মা অতঃপর সে তার পরিবর্তে নেক কাজ করে বাদা অসৎ কাজের পর ফাইন্নি রহিম তবে আমি ক্ষমাশীল পরম দয়ালু ওয়া আদখিল ইয়াদাকা এবং তুমি তোমার হাত রাখো ফি জাইবিকা সিও বগলে তা খরুজ বাই তা শুভ্রজ্জ্বল হয়ে বের হবে মিন গয়রি সু ইন কোনো দোষ ব্যতীত ফি তিসি আয়াতিন নয়টি মজিজার মধ্যে ইলা ফিরাউন ওয়া কৌমিহি ফিরাউন ও তার সম্প্রদায়ের প্রতি ইন্নাহুম কানু কৌমাং ফাসিকিন তারা তো সত্য ত্যাগী সম্প্রদায় মোট কথা আমার সুস্পষ্ট মজিজা গুলো যখন তাদের নিকট পৌঁছলো কলু তখন তারা বলল হ্যাঁ সিহরুম মুবিন এটা তো সুস্পষ্ট জাদু জাহাদু বিহা এবং ওই মজিজা গুলোকে প্রত্যাখ্যান করল ওয়াস্তাই কনাত হা ওয়াস্তাই কনাত হা আং ফুসহুম অথচ তাদের অন্তর সেগুলোকে বিশ্বাস করেছিল অনাচার ও অহংকারের সাথে প্রত্যাখ্যান করল ফাংদুর অতএব দেখুন কাইফা কানা আকিবাতুল মুফসিদিন বিপর্যয় সৃষ্টিকারীদের কিরূপ পরিণাম হয়েছিল ওয়ালাকদ আতাইনা আর আমি দান করলাম দাহুদা সুলাইমানা দাউদ ও সুলাইমানকে দাহুদা ও সুলাইমান দাউদ ও সুলাইমানকে ইলমান বিশেষ জ্ঞান ওকলা এবং তারা উভয়ে বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাদি ফাবলানা যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন আলা ক্যাথিরিম মিন ইবাদিহিল মুমিনিন তার বহু মুমিন বান্দার উপর ওয়া ওয়ারিসা সুলাইমানু দাহুদা আর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন ওয়াকল এবং তিনি বললেন ইয়া আইয়ুহান নাসু হে লোকগণ উল্লিম না তৈরি আমাকে পাখির বুলি অর্থাৎ ভাষা বুঝবার জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে উতিনা মিংকুল্লি সাইয়েন আর আমাকে সর্বপ্রকার বস্তু প্রদান করা হয়েছে ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন নিশ্চয়ই এটা স্পষ্ট অনুগ্রহ হুশির আলী সুলাইমানা এবং সুলাইমানের সম্মুখে সমবেত করা হয়েছিল জুনুদুহু তার সৈন্যবাহিনী মিনাল জিন্নি ওয়াল ইংসি ওয়াল তৈরি জিন মানব ও পক্ষীকুল ফাহুম ইউজাউন এবং তাদেরকে বিন্যস্ত করা হলো বিভিন্ন বুহে হাত্তা ইদা আতাউ এমনকি যখন তারা পৌঁছলেন আলা ওয়াদিন নামলি পিপিলিকার পিপিলিকাদের এক ময়দানে তখন একটি পিপিলিকা বলে উঠল ইয়া আইয়ুহান নামলু হে মাসা কিনা কিন তোমরা নিজ নিজ গর্তে প্রবেশ করো লা সুলাইমানু যেন সুলাইমান ও তার সেনাদল তোমাদেরকে নিষ্পেষিত করে না ফেলে ওয়াহুম লা তখন সুলাইমান মৃদু হাসলেন মিং কওলিহা তার কথা শ্রবণ করে ওয়া কলা এবং বলতে লাগলেন রব্বি হে আমার রব আও জিনি আমাকে এতে স্থায়িত্ব দান প্রদান করুন আন আশকর নিয়মাতাকা আমি যেন আপনার সেই নিয়ামত সমূহের কৃতজ্ঞতা আদায় করতে পারি আল্লাতি আন আলাইয়া যা আপনি আমাকে দান করেছেন এবং আমার পিতামাতাকে ওয়ান আর যেন নেক কাজ করতে থাকি তার দহ যাতে আপনি সন্তুষ্ট হন এবং আমাকে আপনার অনুগ্রহ অনুগ্রহ অন্তর্ভুক্ত রাখুন নিজ নেক বান্দাগণের এবং সুলাইমান পাখিদের হাজিরা গ্রহণ করলেন অতঃপর বললেন মালিয়া ব্যাপার কি লা আরল হুদহুদা হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন আম কান আমিনাল গ ইবিন নাকি সে কোথাও গায়েব হয়ে গেল লাউ আজিবান্নাহু আদাবাং শাদিদান আমি তাকে কঠোর শাস্তি দিব আউলা আদ ফলান নাহু আমি এমন বিষয়ে অবগত হয়ে এসেছি যা আপনি অবগত হননি এবং আমি আপনার নিকট আনায়ন করেছি মিং সাবা ইমবি নাবা ইয়াকিন সাবা সম্প্রদায়ের এক সুনিশ্চিত সংবাদ ইন্নি ওয়াজাদ তুমর আতান আমি একজন স্ত্রী লোককে দেখেছি কুহুম সে তাদের উপর রাজত্ব করছে উদিয়াত মিং কুল্লি সাইয়িন এবং প্রত্যেক প্রকার সরঞ্জামে তার আয়ত্তাধীনে রয়েছে ওয়ালাহা আরশুন আবিম এবং তার নিকট একটি বিরাট সিংহাসন রয়েছে ওয়াজাতুহা ওয়া কৌমাহা আমি তাকে এবং তার কৌমকে দেখলাম যে ইয়াস জুদুন আলী শামসি তারা সূর্যকে সেজদা করে মিং দুন আল্লাহকে সেরে ওয়াজাইয়ান আলহমদ শৈতানু এবং শয়তান তাদের দৃষ্টিতেও শোভনীয় করে রেখেছে তাদের কার্যগুলোকে এবং তাদেরকে সৎ পথ হতে বিরত রেখেছে অতএব তারা সত্য পথে চলে না অর্থাৎ সে আল্লাহকে সেজদা করে না আল্লাহ যিনি সমস্ত অদৃশ্য বস্তুকে বের করে আনেন আসমান ও জমিনের এবং তিনি সবই জানেন মা তুফুনা তোমরা যা কিছু গোপন রাখো ওয়ামা তুলিনুন এবং যা কিছু প্রকাশ করো আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ তালা এমন যিনি ব্যতীত অন্য কেউ উপাস্য হওয়ার যোগ্য নেই রব্বুল আরশিল আবিম তিনি মহান আরসের মালিক পাওয়ালা সুলাইমান বললেন সানাঙ্গুরু আমি এখনই দেখছি আর কথা তুমি সত্য বলছো আমকুম তামিদাল কে দেবে নাকি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত ঈদ হাব বি কিতাবি হাদা আমার এই পত্র নিয়ে যাও ইলাইহিম এবং তা তাদের সম্মুখে নিক্ষেপ করো অতঃপর সরে থাকো ফাংদুর এবং দেখো মা দা তাদের পরস্পরে কি প্রতিক্রিয়া হয় বলল ইয়া হে ইন্নি ইলাইয়া আমার নিকট নিক্ষিপ্ত হয়েছে কিতাবুন একখানা সম্মানিত পত্র ইন্নাহু মিন সুলাইমানা তা সুলাইমানের পক্ষ থেকে ওয়া ইন্নাহু এবং তাতে লিখিত আছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তালু আলাইয়া তোমার আমার মোকাবেলায় অহংকার করো না তোমরা আমার মোকাবেলায় অহংকার করো না ওয়াতুনি মুসলিমিন এবং আমার নিকট অনুগত হয়ে চলে এসো কলাত বিলকিস বলল ইয়া আইয়ুহাল মালাউ হে পরিষদ বৃন্দ আফতুনি তোমরা আমাকে পরামর্শ দাও ফি আমরি এই ব্যাপারে মা কুং তো কতান আমরম আমি কোনো বিষয়ে চরম সিদ্ধান্ত গ্রহণ করি না হাত্তা তাস হাদুন যতক্ষণ না তোমরা আমার সম্মুখে উপস্থিত হও অলু তারা বলল নাহনু উলু কৌয়াতিন আমরা খুব শক্তিশালী বা উলু বা সিম সাদিদ বা উলু বা সিং সাদিদিন এবং যুদ্ধে পারদর্শী ওয়াল আমরু ইলাইকি আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনার ফাং গরি আপনি স্থির করুন মা দা তা মরিন যা কিছু আদেশ করতে হয় কলাত বিলকিস বলল ইন্নাল মুলুকা ঈদ দাখলু করিয়াতান রাজ্যাধিপতিগণ যখন কোনো জনপদে প্রবেশ করেন আফসাদুহা তখন তাকে বিপর্যস্ত করে দেয় ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাতান এবং তার সম্ভ্রান্ত অধিবাসীদেরকে অবনমিত করে দেয় ওয়া কেদা আলিকা ইয়াফ আলুন এবং তারাও এরূপই করবে আর আমি তাদের সমীপে কিছু উপঢৌকন পাঠাচ্ছি অতঃপর দেখব বিমা ইয়ারজিউল মুরসালুন প্রেরিত লোকেরা কি নিয়ে আসে ফালাম্মা যা সুলাইমানা অনন্তর যখন সুলাইমানের দরবারে দুধ পৌঁছল কলা তখন সুলাইমান বললেন তোমরা কি আমাকে অর্থ দ্বারা সাহায্য করতে চাচ্ছ পরন্তু আল্লাহ আমাকে যা দান করেছেন খৈরুন তা সেই বস্তু অপেক্ষা বহু উৎকৃষ্ট যা তোমাদেরকে দান করেছেন বাল আং হাদি আতিকুম তা তাফরাহুন হ্যাঁ তোমরাই তোমাদের এই উপরে উৎফুল্ল বোধ করতে থাকবে ইলাইহিম তুমি তাদের নিকট ফিরে যাও অনন্তর আমি তাদের নিকট এমন এক সৈন্যবাহিনী পাঠাচ্ছি বিহা যার সাথে তারা একটু মোকাবিলা করতে পারবে না এবং আমি তাদেরকে তথা হতে অপদস্থ করে বহিষ্কার করে দেব আর তারা অধীনস্থ হয়ে যাবে সুলাইমান বললেন ইয়া আইয়ুহাল মালাউ হে সভাসদ বৃন্দ আইয়ুকুম তোমাদের মধ্যে এমন কে আছে যে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসে কবলা আইয়াতুনি মুসলিমিন তারা অনুগত হয়ে আসার পূর্বেই কলা ইফরিতুম মিনাল জিন্নি এক মহা শক্তিশালী জিন বলল আনা আতি কাবিহি আমি তা তোমার সম্মুখে পেশ করব কবলা আং তাকুমা মিম মাকামিক আপনি আসন ত্যাগ করার পূর্বেই ওয়াইন্নি আলাইহি লাকাউইয়ুন আমিন এবং আমি তাতে ক্ষমতাবান বিশ্বস্ত قال الذي عنده علم من الكتاب যার নিকট আসমানি কিতাবের জ্ঞান ছিল সে বলল আনা আতিকা বিহি আমি তাকে আপনার সম্মুখে এনে উপস্থিত করতে পারি কবলা পূর্বেই আইয়ার তত্তা ইলাইকা তরফুকা আপনার চক্ষুর পলক পরবার ফালাম্মা রাহ মুস্তাকির রাম ইংদাহু অতঃপর সুলাইমান যখন তাকে নিজের সম্মুখে উপস্থিত দেখতে পেলেন কলা তখন বললেন হাজা মিন ফাদলি রব্বি এটাও আমার প্রতিপালকের একটি অনুগ্রহ লিয়াবুলুওয়ানি লিয়াবুলুওয়ালি লিয়াবুলুওয়ানি যেন তিনি আমাকে পরীক্ষা করেন যে আশকুরু আম আকফুরু আমি শকর করি নাকি না শকরি করি ওয়ামাং সাকর এবং যে ব্যক্তি শকর করে ফাইন্নামা ইয়াসকুরুল নাফসি সে নিজেরই হিতের জন্য শুকর করে করে থাকে ওয়ামাং কাফার আর যে ব্যক্তি না শুকরি করে ফাইন্না রব্বি গনি ইয়ুম কারিম তবে নিশ্চয় আমার রব অমুকাপেক্ষী মহিমাময় কলা সুলাইমান নির্দেশ দিলেন আহা আর সাহা তার জন্য তার সিংহাসনটির রূপ বদলে দাও নাংদুর আতাহতাদি দেখি সে সঠিক চিনতে পারে কিনা আম তাকুন মিনাল্লাদিন লা ইয়াহতাদুন নাকি সেই দলভুক্ত হয় যারা চিনতে পারে না ফালাম্মা জাআত যখন বিলকিস আসলো কিলা তখন তাকে বলা হলো আহা কাদা আরশুক আহা কাদা আরশুক তোমার সিংহাসন কি এরূপে ক্বালাত কাআন্নাহু হু সে বলল হ্যাঁ তা এরূপই তো ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা এবং ঘটনার পূর্বেই ঘটনার পূর্বেই তো আমরা প্রকৃত তথ্য অবগত হয়েছি বা কন্যা মুসলিমিন এবং আমরা অনুগত হয়েছি এবং তাকে বিরত রেখেছিল মা কানা আল্লাহ ভিন্ন অপর বস্তুর উপাসনা ইন্নাহা কানাত মিং কৌমিং কাফিরিন কারণ সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল ইলা বিলকিসকে বলা হলো উদখুলিস সরহা এই প্রাসাদে প্রবেশ করো ফালাম্মা রাআতহু অনন্তর যখন সে তার আঙ্গিনা দেখল হাসি বাতহু লুজ্জাতান তখন তাকে পানি বা জলাশয় মনে করল ওয়াকাশাফাত আংসা কয়হা এবং তার উভয় পায়ের গোসা উন্মুক্ত করলো কলা সুলাইমান বললেন ইন্নাহু সরহুন এটা তো একটি প্রাসাদ মুমাররদম মিং কওয়ারির যা কাছের তৈরি কলাত বিলকিস বলল রব হে আমার রব ইন্নি জলাম তো আমি আমার নিজের উপর জুলুম করেছি ও আসলাম তো এবং আমি ইমান আনলাম মা সুলাইমান সুলাইমানের সাথে লিল্লাহি রব্বিল আলামিন বিশ্ব প্রতিপালকের প্রতি ওয়ালাকদ আরসালনা আর আমি পাঠালাম ইলা সামুদা সামুদ সম্প্রদায়ের প্রতি আখাহুম সালিহান তাদের ভ্রাতা সালেহকে আনি ইবাদুল্লাহ তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো ফাইদা হুম ফারিকানি ইয়াখতাসিমুনা অতঃপর হঠাৎ তারা দুদলে বিভক্ত হয়ে পরস্পর বিবাদ করতে লাগল সালেহ বললেন ইয়া কৌমি হে ভ্রাতৃগণ তোমরা তাড়াতাড়ি আজাব চাচ্ছ কেন কবলাল হাসানাতি নেক কাজের পূর্বে লাউলা তাস্তাগো ফিরুন আল্লাহ তোমরা আল্লাহর নিকট ক্ষমা কেন চাচ্ছ না লা আল্লাহ কুম তুর হামুন যাতে তোমাদের প্রতি অনুগ্রহের আশা করা যেতে পারে অলু তারা বলতে লাগলো তৈয়ার না বিকা ওয়াবিমাম্মা আঁকা আমরা তো তোমাকে এবং তোমার সঙ্গীদেরকে অশুভ লক্ষণ বলে মনে করি বললেন তো এরকম তোমাদের অমঙ্গল আল্লাহই জানেন বাল আং তুম কৌম এবং শান্তি স্থাপন করত না অলু তারা বলল যে তোমরা সকলে পরস্পর শপথ করো যে আমরা রাত্রিকালে যে সালেহকে এবং তার পরিবার পরিজনকে মেরে ফেলবো অতঃপর আমরা তার উত্তরাধিকারীকে বলবো মা শাহিদনা মাহলিকা আহলিহি আমরা তার সংশ্লিষ্টদের হত্যার হত্যায় উপস্থিত ছিলাম না এবং আমরা সম্পূর্ণ সত্যবাদী ওয়ামাকারু মাকরণ এবং তারা এক গোপন চক্রান্ত করলো ওয়ামাকারু না মাকরণ আর আমিও কৌশল অবলম্বন করলাম এবং তারা টেরও পেল না ফাংদুর অতএব দেখুন কাইফা কানা কিরূপ হলো আকিবাত মাকরিহিম তাদের দুষ্কৃতির পরিণাম আমি তাদেরকে এবং তাদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করে দিলাম ফাতিলকা বস্তুতে এগুলো তাদের বাড়িঘর হুয়াতান যা বিশ্বস্ত বিধ্বস্ত জনশূন্য অবস্থায় পড়ে আছে বিমা গলামু তাদের কুফুরির কারণে ইন্নাফি দালিকালা আয়াতান নিঃসন্দেহে এত বড় উপদেশ রয়েছে এতে বড় উপদেশ রয়েছে কেন বামদের জন্য ও আং যাই না এবং আমি নাজাদ দিলাম আল্লাদিনা আমানু ইমানদারদেরকে ও কেন ইয়াত্তাকুন ও পরহেজগার লোকদেরকে ওয়ালুতন এবং আমি লুতকে পাঠিয়েছিলাম ইদ কল আলে কৌমিহি যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা কি এই নির্লজ্জতার কাজ করছো ওয়া আংতুম তুবসিরুন অথচ তোমরা জ্ঞানবান লোক তোমরা কি পুরুষদের সাথে কাম প্রবৃত্তি চরিতার্থ করছো মিং নিসা ই স্ত্রী জাতিকে ছেড়ে বাল আং তুম কৌমং তাজাহালুন বরং তোমরা মূর্খতার কাজ করছো ফামা কানা তখন সম্ভব হল না যাওয়া বা কৌমিহি তার সম্প্রদায়ের পক্ষে কোন উত্তর দেওয়া ইল্লা আং কলু এটা ব্যতীত যে তারা বলতে লাগলো আখ রেজু আলা লুতুন লুদদেরকে বের করে দাও মিং করিয়াতিকুম তোমাদের জনপদ হতে ইন্নাহম উনাসুই ইয়াতাতাহহারুন এরা বড় সূচি বা সূচি বাগিস এরা বড়ই পবিত্র পবিত্রতা অবলম্বনকারী আমি লুত ও তার সঙ্গীদেরকে রক্ষা করলাম ইল্লামর আতাহু তার স্ত্রীকে ব্যতীত কদ্দার নাহা মিনাল গবিরিন যেহেতু তাকে আমি ধ্বংসপ্রাপ্ত লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করে রেখেছিলাম আর আমি তাদের প্রতি এক ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করেছিলাম সুতরাং যারা ভীতি প্রদর্শিত তাদের প্রতি কতই না মন্দ বৃষ্টি ছিল আপনি বলুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য এবং শান্তি বর্ষিত হোক তার সেই বান্দাগণের উপর যাদেরকে তিনি মনোনীত করেছেন কি উত্তম নাকি ওই সমস্ত পদার্থ যাদেরকে তারা অংশী সাব্যস্ত করেছে না সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন এবং তোমাদের জন্য বর্ষণ করেছেন মিনাস সামাই আসমান হতে মা আন পানি অনন্তর আমি তা দ্বারা উৎপন্ন করেছি মনোরম উদ্যান সমূহ মা কান আলাকুম তোমাদের পক্ষে তো সম্ভব ছিল না যে আংতুম বেতু সাজরহা তার বৃক্ষগুলো উৎপন্ন করা আ ইলাহুম্মা আল্লাহ আল্লাহ তালার সঙ্গে অন্য কোনো মাহবুদ আছে কি বালহুম কৌমিয়া দিলুন বরং তারা এমন লোক যারা সত্য বিচ্যুত হয় আম্মাং জালাল আর্দ করন না সেই সত্তা যিনি জমিনকে বাসস্থান বানিয়েছেন আলা এবং তার মাঝে মাঝে নহর সমূহ সৃষ্টি করেছেন আলালাহা রওয়াসিয়া এবং তাতে পর্বতসমূহ সৃষ্টি করেছেন ওয়াজা আলা বাইনাল বাহরাইনি হাজিজা এবং দুই নদীর মধ্যস্থলে একটি সীমারেখা সৃষ্টি করেছেন ইলাহুম্মা আল্লাহ আল্লাহ তালার সঙ্গে অন্য কোনো মাবুদ আছে কি বাল আখতারহুম বরং তাদের অধিকাংশ তো জানেই না আম্মাই উজিবুল মুদর না সেই সত্তা যিনি বিপন্নের ডাকে সারা দেন ইদা দাহ যখন সে তাকে ডাকে এবং বিপদ মোচন করে দেন এবং তোমাদেরকে জমিনের ব্যবহারের অধিকারী করে দেন আল্লাহর সাথে আর কোন মাহবুদ আছে কি তোমরা খুব কমই তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো না সেই সত্তা যিনি তোমাদেরকে পথের সন্ধান দিয়ে থাকেন ফি স্থল ও জলভাগের অন্ধকার পুঞ্জের মধ্যে রিয়াহা এবং যিনি বৃষ্টির পূর্বে বায়ুরাশিকে প্রেরণ করে থাকেন বুশরম নয়াদাই রহমাতি যা বৃষ্টির আশ্বাস দিয়ে অন্তরকে আনন্দিত করে থাকে আ ইলাহুম্মা আল্লাহ আল্লাহর সাথে আর কোনো মাহবুদ আছে কি আল্লাহ হচ্ছেন তাদের শিরক হতে বহু ঊর্ধ্বে না সেই সত্তা যিনি সৃষ্ট বস্তুগুলোকে প্রথমবার সৃষ্টি করে থাকেন আবার তাদেরকে পুনরায় সৃষ্টি করবেন আর যিনি তোমাদেরকে রিজিক প্রদান করে থাকেন মিনাসমা ইওয়াল আরদি আসমান ও জমিন হতে আ ইলাহুম্মা আল্লাহ আল্লাহর সাথে আর কোনো উপাস্য আছে কি কুল আপনি বলুন হা তো বোরহান এখন তোমরা তোমাদের প্রমাণ উপস্থিত করো ইং কুং তুম সাদেকিন যদি তোমরা সত্যবাদী হও কুল আপনি বলে দিন লা ইয়ালামু কেউই অবগত নয় মাং ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান সমূহ ও জমিনে যত সৃষ্ট জীব রয়েছে আল গাইবা গায়েবের বিষয় সম্বন্ধে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত ওয়ামা ইয়াশউরুন আর তারা এটাও অবগত নয় যে আইয়ানা ইউবআসুন তাদেরকে কখন পুনরায় জীবিত করা হবে বালিদ দারকা বরং লোপ পেয়েছে ইলমুহুম ফিল আখিরাতি আখিরাত সম্বন্ধে তাদের জ্ঞান বালহুম ফি শাক্কিম মিনহা বরং তারা সে সম্বন্ধে সন্দেহের মধ্যে রয়েছে বালহুম মিনহা আমুন বরং তারা সে সম্বন্ধে অন্ধ সেজে রয়েছে কাফারু আর এই কাফেররা বলে ইদা কন্যা তোরাবান আমরা যখন মৃত্তিকায় পরিণত হব আবা উনা এবং আমাদের পূর্বপুরুষেরাও ইন্নালা মুখরাজুন তখন কি আমাদেরকে বের করা হবে লাকাত হাদা নাহনু এ বিষয়ে তো আমাদের প্রতিশ্রুতি দিয়ে আসা হচ্ছে আবা উনা এবং আমাদের পূর্বপুরুষগণকে মিং কবলু পূর্ব হতে ইন হাদা ইল্লা আসাতুল আউয়ালিন এ সমস্ত কেবল ভিত্তিহীন কথা যা পূর্বপুরুষগণ হতে বর্ণিত হয়ে আসছে ওল আপনি বলে দিন সিরুফিল আরদি ফাং জুরু তোমরা পৃথিবীতে বিচরণ করে দেখো কাইফা কান আকিবাতুল মুজরিমিন অপরাধীদের কি পরিণতি হয়েছিল ওয়ালা তাহজান আলাইহিম এবং আপনি তাদের জন্য দুঃখ করবেন না ওয়ালা তাকুন ফি দয়কিন তাতে মনক্ষুণ্ণ হবেন না মিম্মা ইয়াম করুন তারা যেসব ষড়যন্ত্র করছে না আর তারা এরূপ বলে থাকে মাতা হায়াদাল আগু এই প্রতিশ্রুতি কখন কার্যকরী হবে ইং তুম সাদিকিন যদি আপনি সত্যবাদী হন উল আপনি বলে দিন আসা আকুনা রদি ফালাকুন আশ্চর্য নয় যে তোমাদের নিকট এসে পৌঁছেছে বাহাদুল্লাদি তার কত তাস্তা আজলুন যে আজাবের জন্য তোমরা তাড়াহুড়া করছো এবং নিশ্চয় তোমার রব ফাবলিন অবশ্যই অনুগ্রহের অধিকারী আলান নাসি মানুষের উপর ওয়ালাকিন্না কিন্তু আকসারহুম তাদের অধিকাংশই লাশ করুন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না ইন্না রব্বাকা এবং নিশ্চয়ই তোমার রব লাইয়ালাম অবশ্যই জানেন মা তকিন্ন সুদূর হুম তাদের অন্তরসমূহ যা গোপন করে ওমায়ু আলিনুন এবং যা তারা প্রকাশ করে ওমা মিন গ ইবাতিন আর কোনো গোপন বিষয় নেই হিসামা ই আকাশের মধ্যে ওয়াল আর দুই আর না পৃথিবীতে ইল্লা ফি কিতাবিন এছাড়া যে তা আছে একটি কিতাবে মুবিন সুস্পষ্ট ইন্না হাদান কুরআনা নিশ্চয় এই কুরআন ইয়াকুসু বিবৃত করে আলা বানি ইসরাইল বনি ইসরাইলদের কাছে আকসারাল্লাযী যা এমন অনেক কিছুই হুমফি হিয়া তালিফুন তারা তাদের তার মধ্যে মতভেদ করে হুদা এবং নিশ্চয়ই তা অবশ্যই পথ নির্দেশ এবং দয়া লীল মুমিনিন মুমিনদের জন্য ইন্না রব্বাকা নিশ্চয়ই তোমার রব ইয়াকবই বাইনা হইন তাদের মাঝে মীমাংসা করে দেবেন বিহুকমিহি তার নির্দেশ অনুযায়ী ওয়াহুয়াল আজিজুল আলিম আর তিনি হলেন পরাক্রমশালী মহাবিজ্ঞ ফাতাওয়াক্কাল আলাল্লাহি অতএব আপনি আল্লাহর উপর ভরসা রাখুন ইন্নাকা আলাল হাক্কিল মুবিন নিঃসন্দেহে আপনি প্রকাশ্য সত্যের উপর রয়েছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা নিশ্চয় আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না ওয়ালা তুসমিউস সুম্মা এবং বধিরদেরকেও শোনাতে সক্ষম হবেন না আর দোয়া আপনার আহ্বান ইদা ওয়াল্লাহ মুদবিরিন যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় আর আপনি অন্ধদেরকে পথ প্রদর্শনকারী নন আং তাদের গোমরাহি হতে ইং তুসমি ইল্লা আপনি কেবল তাদেরকেই শোনাতে পারেন মাইয়ু মিনবি আয়াতিনা যারা আমার আয়াত সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে ফাহুম মুসলিমুন অনন্তর তারাই আত্মসমর্পণকারী ওয়া ইদা আলাইহিম আর যখন তাদের প্রতি আমার আর যখন তাদের প্রতি ওয়াদা পূর্ণ হওয়ার উপক্রম হবে তখন আমি তাদের জন্য বের করব দাবাতাম মিনাল আরদি জমিন হতে এক জন্তু তুকাল্লে মোহন সে তাদের সাথে কথা বলবে যে আন্না নাসা কানু বি লা ইউকিনুন লোকেরা আমার নিদর্শন সমূহকে বিশ্বাস করত না শুরু আর যেদিন আমি একত্রিত করব মিং কুল্লি উম্মাতিং ফাউজান প্রত্যেক সম্প্রদায় হতে তাদের এক একটি দলকে আয়াতিনা যারা আমার নিদর্শন সমূহকে অবিশ্বাস করত ফাহুম ইউজাউন অতঃপর তাদেরকে সারিবদ্ধ করে দেওয়া হবে হাত্তা ইদা জাউ এমনকি যখন তারা উপস্থিত হবে কলা তখন আল্লাহ তালা বলবেন তোমরা কি আমার গুলোকে অবিশ্বাস করেছিলে অথচ তোমরা সেগুলোকে জ্ঞানের গণ্ডিতেও স্থান দাওনি বরং আরো কত কিছু কাজ করেছিলেন ওয়া আল আর তাদের উপর প্রতিশ্রুতি পূর্ণ হয়ে গেল বিমা গলামো এই কারণে যে তারা অনাচার করেছিল সুতরাং তারা কথাও বলতে পারবে না আলাম ইয়ারাও তারা কি এর প্রতি লক্ষ্য করেনি যে আন্না জাহান্নাল লাইলা আমি রাত্রিকে সৃষ্টি করেছি লিয়াসকোনো ফিহি যেন মানুষ তাতে বিশ্রাম করে ওয়ান্নাহারা মোবসেরন এবং দিবস সৃষ্টি করেছি যেন তাতে দেখাশোনা করে ইন্নাফি জালিকাল আয়াতিন নিঃসন্দেহে এর মধ্যে বড় প্রমাণ রয়েছে তাদের জন্য যারা ইমান রাখে আর যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে ফাফাজিয়া তখন সকলেই ঘাবড়ে যাবে আসমান ও জমিনে যত কিছু রয়েছে ইল্লা কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবেন সে ব্যতীত আতাউহু দাখিরিন এবং সকলেই তার সম্মুখে অবনমিত হয়ে হাজির থাকবে ওয়াতারল জিবালা এবং তুমি পর্বত সমূহকে এমন অবস্থায় দেখছো তাহসাবুহা জামিদাতান যাতে তোমার মনে হচ্ছে যে তা টলবে না ওয়াহিয়া তামরু মাররস সাহাব অথচ তা মেঘরাশির ন্যায় উড়ে বেড়াবে সোনা আল্লাহ এটা হবে আল্লাহর কাজ আল্লাহ আত অনা কুল্লা সাইয়েন যিনি প্রত্যেক বস্তুকে মজবুত করে বানিয়েছেন ইন্নাহু খবিরম বিমা তাফ নিঃসন্দেহে আল্লাহ তালা তোমাদের কাজ সম্বন্ধে পূর্ণরূপে অবহিত রয়েছেন মাং যা আবিল হাসানাতি যে ব্যক্তি নেকি নিয়ে আসবে ফালাহু খৈরম মিনহা বস্তুত সে তদপেক্ষা উত্তম বিনিময় প্রাপ্ত হবে ওয়াহুমিং ফাজাইয়াউমা ইদিন আমিনুন এবং তারা সেদিন ভীষণ আতঙ্ক হতে নিরাপদে থাকবে আর যারা পাপ অর্থাৎ কুফর নিয়ে আসবে তাদেরকে অধমুখে অগ্নিতে নিক্ষেপ করা হবে তোমাদেরকে ওই সমস্ত কাজেরই শাস্তি দেওয়া হচ্ছে যা তোমরা করতে ইন্নামা উমিরতু আমি তো কেবল এই আদেশ প্রাপ্ত হয়েছে যে বালদাতি যে আমি এই শহরের প্রকৃত মালিকের ইবাদত করতে থাকি আল্লাদি হারমাহা যিনি একে সম্মানিত করেছেন পলাহু কুল্লু সাইয়েন আর সমস্ত বস্তু তারই জন্য আর আমাকে এ হুকুম দেওয়া হয়েছে যে আন আকুনা মিনাল মুসলিমিন আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই ওয়ান তাতলুয়াল কুরআনা আর এটাও আদিষ্ট যে আমি যেন কুরআন পড়ে পড়ে শোনাই অতঃপর যে ব্যক্তি সৎপথ অবলম্বন করবে সে নিজেরই জন্য আসবে আর যে ব্যক্তি পথভ্রষ্ট থাকবে ফাকুল আপনি তাকে বলে দেন ইন্নামা আনা মিনাল মুদিরিন আমি তো শুধু ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত ওয়াকুল আর বলে দিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সাইউরিকুম আয়াতিহি তিনি শীঘ্রই তোমাদেরকে সিও নিদর্শন সমূহ দেখাবেন ফাতা আরিফু নাহা তখন তোমরা তা চিনতে পারবে আপনার রব ওই সমস্ত কাজ সম্বন্ধে গাফিল নন যা তোমরা করছো